তুমি সাজালে এই পৃথিবী জন পূর্ব এক মায়াবী জল হয় না কোন তুলনা জল নেই তো কোন সে মানা তুমি সাজালে এই পৃথিবী জন পূর্ব এক মায়াবী জ্বর হয় না কোনো তুলনা জ্বর নেই তো কোনো মানা তারা ভরা রাতে জুছ আলোতে তোমায় মনে পড়ে ও আমরা ছুটি ধরা নিবা আল্লাহ তোমায় মনে পড়ে চুপি জন্ধরণি মাঝে আল্লাহ তোমায় মনে পড়ে সুপি জন্ধরণি মাঝে আল্লাহ তোমায় মনে পড়ে জয় দৃষ্টি আমার যত দূর আমি ঘেরা পরনে ঝড় বৃষ্টি তুফানে তোমায় মনে পড়ে ও আমরা সুপি জন্ধরণি মাঝে আল্লাহ তোমায় মনে পড়ে সুপি জন্ধরণি মাঝে আল্লাহ তোমায় মনে পড়ে সুপি জন্ধরণি মাঝে আল্লাহ তোমায় মনে পড়ে নেই কোন ভাষা প্রকাশে কুটিপি হিন্দি আকাশের নেই কোন ভাষা প্রকাশে কুটিপি হিন্দি আকাশের রাতে জোৎস্নারে আলোতে তোমায় মনে পড়ে ও আমরা চুপি জন্ধরা নিবাজে আল্লাহ তোমায় মনে পড়ে চুপি জন্ধরা নিমাজে আল্লাহ তোমায় মনে পড়ে চুপি ধরণী মাঝে আল্লাহ তোমায় মনে পড়ে তুমি সাজালে এই পৃথিবী যেন পূর্ব এক মায়াবী যার হয় না কোনো তুলনা যার নেই তো কোনো সীমানা তারা ভরা রাতে জোৎস্নারি আলোতে তোমায় মনে পড়ে ও আমরা চুপি জন্ধরা মাঝে আল্লাহ তোমায় মনে পড়ে চুপি জন্ধরা মাঝে আল্লাহ তোমায় মনে পড়ে সুপি জন্ধরা মাঝে আল্লাহ তোমায় মনে পড়ে সুপি ধরণি মাঝে আল্লাহ তোমায় মনে পড়ে সন্ধ্যা তারা পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম সৌজন্যে বিপিএস ও ফাজুল কোরআন মাদ্রাসা লাকসাম কুমিল্লা শব্দ ধারণে rhythm plus dot com Purana Paltan Dhaka